আয়শাহ রাজিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত নাবী সাল্লাহ সাল্লাম বলেছেন ফেরেশতা মণ্ডলী মেঘের মাঝে এমন সব বিষয় আলোচনা করেন যা পৃথিবীতে ঘটবে তখন শয়তানেরা দু একটি কথা শুনে ফেলে এবং তা জ্যোতিষীদের কানে এমনভাবে ঢেলে দেয় যেমন বোতলে পানি ঢালা হয় তখন তারা এ সত্য কথার সঙ্গে শত রকমের মিথ্যা বাড়িয়ে বলে